দুঃখের বিষয় আফসোসের বিষয় অনেকগুলো হাদিস এই ব্যাপারে আসছে কত জমাতে আমি একটা হাদিস শোনাইছিলাম আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম মেম্বারে চড়তেছিলেন সেখানে এরকম ব্যক্তির জন্য বদবা দিচ্ছেন জিব্রিল আমিন আলাইসালাম আর নবী আলাইসাল্লাম আমিন বলেছেন হ্যাঁ সে ধ্বংস হয়ে গেল এরকম মাস পেয়েও যে আল্লাহ থেকে মাপ নিতে পারল না তার ধ্বংস হয়ে যাওয়াই উচিত আল্লাহ আমাদেরকে রক্ষা করেন না আজকে এক্ষুনি যে হাদিস খানা পড়লাম আমি এখানে আসছে নবী আলাইসালাম তিনবার বদোয়া দিলেন তিনবার তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ এই বদয়া আপনি কার জন্য দিলেন তিনি তো রহমাতুল্লিল্লা আলমিন তিনি বদয়া করতেছেন নবী আলাই বললেন যে ব্যক্তি এত বড় বরকতের মাস পেয়েছিল রহমতের মাস মাকফেরাতের মাস দজক থেকে মুক্তির মাস এই মাস যে পেয়েছিল একটু আল্লাহর কাছে কানলে হয়তো আল্লাহ মাফ কর মাফ করার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু সে এত বড় উদাসীন এত বড় গাফেল সে আল্লাহর কাছে নিজেকে গোনাগার হিসেবে পেশ করে নাই ক্ষমা প্রার্থনা করে নাই একটু চোখের পানিতে ছাড়ে নাই এগারো মাস যেভাবে সে চলছে এই মাস ওইভাবে গাফেল অবস্থায় উদাসীন অবস্থায় সে পার করে দিল আমি তার জন্যই বদয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করেন এই হতবাগার কাতারে আল্লাহ যেন আমাদেরকে সামিল না করেন খুব দোয়া করেন এই কটা দিন খুব কান্নাকাটি করা দরকার এবং কান্নাকাটি করার সবচেয়ে ভালো সুরত হল এতে কাপ এমনি যে কোনো সময় আল্লাহ কাছে কান্দা যায় জাহান নামের আগুন এটাকে আল্লাহ জ্বালাইছেন নারুল্লাহ কাদা কত কঠিন দুনিয়ার আগুন তো পানি দিয়ে নিবানো যায় বালু দিয়ে নিবানো যায় বিভিন্ন গ্যাস দিয়ে নিভানো যায় কিন্তু এই আগুন কোনো কিছু দিয়ে নিভানো যায় না দুনিয়ার আগুন তো আস্তে আস্তে পোড়াইতে থাকে আর এই আগুন সম্পর্কে বলা হয়েছে আফিদা এক সেকেন্ডে এটা কলেজা পর্যন্ত তল পর্যন্ত যায় লাগে এক সেকেন্ডে আস্তে আস্তে শরীর পুড়ে তারপর ওইখানে যাবে এরকম না এটা কোন কিছু দিয়ে সাত সমুদ্রের পানি দিয়ে নেবানো যাবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এটা নিবানোর ব্যবস্থা আমাদের প্রত্যেকের কাছে দিয়ে রাখছে প্রত্যেককে আল্লাহ তারা দুটা চক্ষু দান করেছে এই চক্ষুর মধ্যে আল্লাহ পানিও দান করেছেন যদি সে নিজের গোনার কথা মনে করে নামের আজাবের কথা মনে করে একটু পানি ঝরায় একটু পানি তার চেহারায় গড়ায় আসে তো আল্লাহ হাবুল আলমিন এই পানির মধ্যে এত পাওয়ার রেখেছেন যে এটা জাহান্নামকে নিভাই দিতে পারে এর অর্থ তার জন্য নাম হারাম হয়ে যায় নাম তো তার জায়গায় থাকবে কিন্তু ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে গেল যে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে নিজের গুনার কথা মনে করে একটু পানি এই চেহারার উপর দিয়ে গড়াই দিল গড়াইতে কোনো পয়সা লাগে না কোনো কিছু লাগে না প্রত্যেকে নিজের আল্লাহকে সামনে নিয়ে বসবে ওনার কথা মনে করবে আল্লাহর নেয়ামতের কথা মনে করবে যে আল্লাহ এত নামত তুমি আমাকে দিছ এই নেয়ামতের প্রতিদান তো তোমার ইবাদত হওয়া উচিত ছিল আমি তো এই নেয়ামতের প্রতিদান দিয়েছি গুনার দ্বারা তুমি দিচ্ছ নেয়ামত তোমার গোলামি করার জন্য আর আমি সেই নেয়ামত খেয়ে আল্লাহ তোমার দুশ্মন ইংলিশের গোলামি করেছি আমি ইংলিশ যেটা করতে বলেছে ওটা করেছি আমি আল্লাহ আমাকে মাফ করো তুমি ছাড়া আমার আর কোনো রব নেই আমার আর কোনো মাওলা নেই আমি আর কার দরবারে নাচ চাবো আর তুমি তো বলেছো বান্দা আসমান পর্যন্ত তোমার গোনা হয়ে থাকে এই গোনা নিয়ে আমার দরবারে আসো আর আমার কাছে হাত তুলে মাপ চাও আমি এক সেকেন্ডে তোমাকে মাফ করে দেব তো এই কয়েকটা দিন আছে এটাকে কাজে লাগাইতে হবে কাজে লাগানোর উত্তম স্রোত আমি বলেছি এতে কাপ লাইলাতুল কদর তালাশ করা আজকে সন্ধ্যার আগে নিজের জরুরি সামান নিয়ে আল্লাহর দরবারে নিজেকে পেশ করে দিতে হবে আল্লাহ আমি চলে আসছি তোমার দরবারে মাফরাত না নিয়ে আর যাবো না এখান থেকে এটা হলো সবচেয়ে ভালো সুরত এই এতে কাপের একটা পর্যায় আছে যেটা সুন্নাতে মহকাদা আল কিফায়া প্রত্যেক মহল্লায় কিছু লোক এতে কাপ করা সুন্নাতে মহাকাদা না হলে পুরা মহল্লার লোক সুন্নত তরফ করা গুনাহে গুনাগার হয়ে যাবে সুন্নত তরফ করলে মানুষ গুমরা হয়ে যায় লাও তারাক তুম সুন্নতা না বেইকুম লাও তলাল তুম চামড়া না থাকলে যেরকম গোষ্ঠ রক্ষা করা যায় না সুন্নত না থাকলে দিন রক্ষা করা যায় না ফরজ রক্ষা করা যায় না বসতেই হবে অনেকে পয়সা করে দিয়ে বসায় তুমি বসো তোমার রিক্সা চালায় যা পাইতা তা আমরা দিয়ে দেব এইভাবে হবে না ইবাদত বেচা কেনা হয় না ইবাদত বেচা কেনা হয় না তারে বললে যে তুমি বসো রিক্সা চালায় যা পাইতা আমরা দিয়ে দেব হবে না আর যদি এইভাবে করে সে আল্লাহর জন্য বসে গেল কারোর সাথে কোনো চুক্তি নেই এলাকার লোকেরা দেখলো যে আমাদের সবাইকে গুণাতে বাঁচানোর জন্য সে বসে গেছে সে তো রিক্সা চালায় খাইতো এখন কি হবে আচ্ছা আমরা তার খেয়াল করি কোনো চুক্তি ছাড়াই সবাই খেয়াল করলো তাকে সাহায্য করলো এটা ঠিক আছে একই জিনিস কিন্তু চুক্তি করে বসছিল সব বরবাদ আর এইভাবে হলো সব জাহেজ সব জাহেজ করতে হবে তা আল্লাহ যাদেরকে সুযোগ দিচ্ছেন অনেককে আল্লাহ তাল্লাহ রিটায়ার্ড দিকে দিচ্ছেন তারা অবশ্যই আল্লাহর ঘরে আজকে চলে আসো কোন প্রস্তুতির দরকার নেই গরমের দিন বালিশ নিয়ে চলে আসে আর যারা এখনো রিটায়ার্ড জিন্দিগিতে যাইতে পারে নাই তারা এতটুকু করতে পারে যে তারা সামান নিয়ে মসজিদে চলে আসবে এখানে থাকবে এখানে বাসার থেকে খানা আসবে অফিস টাইমটা বা দোকানের টাইমটা সে যায় ডিউটি করে আসবে দিনে যতটুক সময় লাগে ওটুক সে অফিসে বা দোকানে দিয়ে মসজিদ থেকে বের হবে আবার মসজিদে চলে আসবে আগেরটা ছিল সুন্নতে মহাকাদা এটা হলো নফল এটাও যে করবে সেও লাইলাতুল কদর থেকে মাহরুম হবে না এবং তারও ইনশা আল্লাহ ইনশা আল্লাহ জাহান নাম থেকে মুক্তি লিখে দেওয়া হবে এই সেকেন্ড ক্লাসও যদি কারো তারা সম্ভবপর না হয় তো আল্লাহ তালা একটা থার্ড ক্লাসও রাখছেন যাতে আল্লাহর বান্দারা মাহরুম না হয় সেটা এই এই শেষের দশকে ঈশান নামাজ আর ফজরের নামাজ এই দুই অক্টর নামাজের জামাত যেন মিস না হয় এই দুই অক্ট জামাত যেন মিস না হয় ঈশার নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহ তাকে আধা রাত আধা রাত নফল নামাজ পড়ার সব দেন আবার ফজরের নামাজ যে জামাতের সাথে পড়ে তাকে আর পুরা রাত নফল নামাজ পড়ার সব দান করে তাহলে এই দুই অক্ত নামাজের খেয়াল করতে হবে আর এই রাত্রগুলোতে বেজড় রাত্রগুলোতে অন্য দিনের তুলনায় অন্য রাত্রের তুলনায় একটু ইবাদত বাড়াই দিতে হবে তাই নকল নামাজ কোরআন তেলাওয়াত জিকির আজকার আল্লাহর কাছে কান্নাকাটি এই দুটা কাজ যারা করবে জামাতের এহতেমাম আর বেজর রাত্রে গুলে ঘরে বসেই একটু ইবাদত বাড়াই দিল একটু আল্লাহ হাবিব বলেছেন যে সে লাইলাতুল কদর থেকে মাহরুম যাবে না এবং এটাও বলেছেন যে একমাত্র হতভাগা ছাড়া হ্যাঁ পোড়া কপালি ছাড়া কেউ লাইলাতুল কদর থেকে মাহরুম যায় না বঞ্চিত যায় না আল্লাহ তালা আমাদেরকে কোনো একটা কাতারে সামিল থাকার তৌফিক দান করেন সবকায় ভেতরের কথা বলেছিলাম আমি গত জুমাতে যে হিসাবে তো পঁয়ত্রিশ টাকা আসে কিন্তু ফকিরদের দিকে খেয়াল রাখতে বলা হয়েছে তারা যাতে দুটা টাকা বেশি পায় এদিকে খেয়াল রাখতে বলা হয়েছে শরিয়াতে এই জন্য আমি বলেছিলাম যে আপনারা ওই কথাটাও খেয়াল রাখবেন এই জন্য আপনারা চল্লিশ টাকা করে দিবেন নিজে দিবেন নিজের যত নাবালেক আওলাদ আছে তাদের পক্ষ থেকে দিবেন বালেকরা নিজেরা দিবে এটা পয়লা রমজান থেকে দেওয়া যায় সৎকার পেটের পয়লা রমজান থেকে দেওয়া যায় ঈদের নামাজে আসা পর্যন্ত এটার মুস্তাহাব টাইম থাকে মুস্তাহাব টাইম থাকে ঈদে আসা পর্যন্ত দিল না তাই বলে সবকায় ভেতর মাফ হবে না কিন্তু সে আর ফার্স্ট ডিভিশন পাবে না সবকায় ভেতর এটা অজিব এবং এর বড় ফায়দা হল রোজা রেখে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় খায়সা কথা বলে ফেলি গালি দেই মিথ্যা কসম খাই হ্যাঁ, অনেক কিছু কানের দ্বারা গোনা হয় চোখের দ্বারা গোনা হয় রোজা রেখে অনেক ভুল ভ্রান্তি হয় আল্লাহ এই ভুল ভ্রান্তির কাপড়ার জন্য ওই নামাজের সহসেজার মতো আল্লাহ এটাকে রেখেছে কাজেই এটা ওয়াজিব হোক বা না হোক গরিবদের মানে অজীব না কিন্তু নিজের রোজাকে পাক পবিত্র করার জন্য রোজার ভুল ত্রুটি মাফ করার জন্য সবাই এটা দেওয়া চাই সৎকার ভিতের দেওয়া চাই সৎকার ভিতের জাকাত একই কথা এটা গরিব মিসকিনদের হক জাকাতটাও গরিব মিসকিনদের হক জাকাত সম্পর্কে আমি প্রত্যেক বছর বলে থাকি আজকে বলার ইচ্ছা ছিল কিন্তু রাস্তার এমন দশা কোনোভাবেই আর আগানো সম্ভবপর হইতেছিল না ভারত থেকে বেরোয় বসে রয়েছে এমন অবস্থা তো যাই হোক তবু দু একটা কথা বলে দিচ্ছি মাল আমরা রোজগার করি না আল্লাহ দেয় আমাদের এত দোকান পাট এগুলো হয়েছে এগুলো কোনো কনফারেন্স করে সিদ্ধান্ত করা হয় নাই বা সরকার কোনো সিদ্ধান্ত দেয় নাই যে একটা থানার ভিতরে এতগুলো চাউলের দোকান এতগুলো কাপড়ের দোকান এতগুলো জুতার দোকান কোনো সিদ্ধান্ত করে নাই আল্লাহ এক একজনের মাথায় একটা ডালছে সে ওই দোকান দিচ্ছে আবার আল্লাহ তারাকের একটা আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন কাউকে না খাওয়ায় রাখতেছেন না এক একজনের মাথায় এক এক ব্যবসা এক এক চাকুরির কথা ঢেলে দিতেন সে ওটা করতেন আবার তার রেজেক ওই মাধ্যমে আল্লাহ পাঠাই দিতেন রেজেক আল্লাহ দেয় কারণ এখানে ধ্বংস হয়েছিল সে বুঝছিল যে আমার ট্যাক্সিসের দ্বারা আমি এই মাল দৌলত অর্জন করছি এবং জাকাত এই জন্য দেয় নাই যে অনেক মাল চলে যায় তার উভয় চিন্তাধারা গলত কেউ তার ট্যাক্সের দ্বারা মাল জমা করতে পারে না আল্লাহ দেয় আর জাকাত ক্ষেত্রা দান খয়রার দ্বারা মাল কমে যায় না অনেক মাল চলে যায় না আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বাড়ায় দেন আল্লাহ বাড়ায় দেন আল্লাহকে দিবেন আর আল্লাহ কমায় দিবে এই ধারণা যায় নেই নিজেই অর্ডার করতাম বাড়াই দে বরকত দিয়ে বাড়াই দে অল্প মাল দিয়ে হাজারো কাজ হয় এই জন্য আল্লাহ দিচ্ছেন মনে করতে হবে এটাও একদিন রাখতে হবে এটা দিলে আমার মাল বাড়বে আমার মাল পাক হবে আমার দিল পাক হবে মুরগি কিনলে নারী বুড়ি তো ফেলতে হয় ওজন করছে পুরাটা এখানে আল্লাহ আপনাকে যা দিচ্ছে এর কিছু গরিবের হক আপনার মালের সাথে মিলাই দিচ্ছেন তা তাকে পৌঁছাইতে হবে তার আসার দায়িত্ব না আপনার যাওয়ার দায়িত্ব তার দরবারে সে যদি নেয় তো আপনার উপরে দয়া করলো আপনাকে ফরজ আদায় করার সুযোগ দিল আমি বলেছি চার রকম মালের জাকাত দিতে হয় স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল স্বর্ণ রূপা নগদ টাকা যে কোনো ব্যবসার মাল এখানে নিজের বুদ্ধি খাটাইলে চলবে না জাকাত ইবাদত ইবাদতে বেরেন খাটানো যায় নেই আপনি বলবেন যে প্লাটিনামের দাম তো স্বর্ণের চেয়ে বেশি তা আল্লাহ এটা জাকাত দিতে পায় নাই কেন এই আপত্তি করতে যাইবেন আপনার ইমান যাইব না পন্ডিতগিরি করতে গেলে আপনার ইমান যাইব আল্লাহ কিন্তু হবে না এজন্য কোনো পন্ডিতগিরি করতে যাবেন না আল্লাহ যেগুলো কইছেন এগুলো দেখা দিতে হবে এই চার রকম মান নিসাব কি শুধু স্বর্ণ হলে একরকম নিসাব কমপক্ষে সাড়ে সাত বড়ি হইতে হবে তবে পুরোটারই দেখা দিবেন কেমনে ওটা বেচতে গেলে কি দাম পাবেন নতুন স্বপ্ন হিসেবে না আপনার কাছে স্বর্ণ আছে বিবিরটা বিবির মেয়েরটা মেয়ের আপনারটা আপনার বেচতে গেলে কি দাম পাবেন ওই দাম হিসেবে যা আসবে চল্লিশ ভাগের এক ভাগ শতকরা আড়াই ভাগ শুধু স্বর্ণ হলে এই কথা সাড়ে সাত বড়ি বা সাড়ে সাত তোলা কিন্তু যদি মিক্স হয় শুধু স্বর্ণ বাদে আপনি যাই বলবেন সেখানে অন্য হিসাব সেখানে দেখতে হবে ওইগুলো মিলে ওইগুলো মিলে সাড়ে বান্ন তোলার উপার যে দাম ওই পরিমাণ হয় কিনা কারো অল্প একটু স্বর্ণ আছে রূপা আছে নগদ টাকাও আছে তাহলে সেটা মিলাই দেখতে হবে সাড়ে বাহান্ন তোলার উপার যে দাম এই পরিমাণ হয় কিনা বর্তমান বাজারে সাড়ে বান্ন তোলার উপার দাম হলো পঁচিশ হাজার টাকা সবগুলো মিলায় অল্প অল্প যে আছে পঁচিশ হাজার হয় কিনা হইলে আপনার কাছে নিসাব হয়ে গেল এখন এই নিসাবটা এক বছর লাস্টিং করতে হবে খরচ অতিরিক্ত হয়ে এই নিসাবটা এক বছর আপনার কাছে থাকতে হবে যখন এক বছর থেকে গেল এক বছরের মাথায় আরবি এক বছরের মাথায় তিনশো পঞ্চান্ন দিনের মাথায় আপনার উপরে জাকাত খরচ জাকাত আদায় করতে হবে জাকাত আদায় করতে হবে হ্যাঁ কিন্তু এটা খেয়াল রাখেন মূল নিসাবের উপরে বছর পুরতে হবে নিসাবের পরে আর যে মালগুলো বাড়বে ওইগুলোর উপরে বছর ঘোরা শর্ত না অনেকে মনে করে সব মালে এক বছর হইতে হবে কোন হিসাব যেটা পঁচিশ হাজার কইলাম এটা এক বছর ছিল আজকে আপনার দেখা হিসাব করার ডেট গতকাল আপনি দুই লাখ টাকা পেয়ে গেলেন গতকাল সারা বছর ধরে ছিল পঁচিশ হাজার গতকাল পাইছেন দুই লাখ এটা বিল পেয়ে গেছে তো আপনি আজকে দুই লাখ পঁচিশ হাজারের জাকাত দিবেন এই কথা বলবেন না যে এই দুই লাখ তো আজকে আসছে তা এক বছর পরে দেব এটা এটা গলত এইভাবে জাকাতের যা দাম বের হয় চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে ভেলু কেমনি ধরবেন মালের এখন বেচতে গেলে কি রেট আছে এখন বেচতে গেলে কি দামে কিনছেন ওটা না ভবিষ্যতে কি হবে ওইটা না এখন বেচতে গেলে কি রেট হোলসেল রেট কি আছে ওইটা ধরে পুরা মালের হিসাব বের করবে দোকানে যে মাল আছে ফ্যাক্টরিতে যে মাল আছে সব এটাও মনে করে রাখেন যে আপনার আয়ের উপরে জাকাত আয়ের উৎসের উপরে জাকাত আয়ের উপরে জাকাত আয়ের যেটা মাধ্যম উৎস ওইটার উপরে জাকাত আসে না আপনার মিল কারখানা আছে ওগুলোর কয়েক কোটি টাকা দাম ও দাম ধরে জাকাত দিতে হবে না ওর থেকে যে ইনকাম আসছে ওর থেকে জাকাত দিতে হবে বাড়ি ভাড়া পাইতেছে ওই ভাড়ার টাকার উপরে জাকাত আসবে যে টাকা দিয়ে বিল্ডিং বানাইছেন তার উপর আসবে এইভাবে যেটা আয়ের উৎস ওটার উপরে না আয়ের উপরে এই জাকাত গরিবদেরকে দিতে হবে সবচেয়ে উত্তম গরিব হল যারা দিন রক্ষা করার জন্য কোরআন হাদিস শিখতেছে এর থেকে উত্তম কোন মাত্রা আল্লাহর জমিনে নেই এখানে ডবল সব হয় জাকাত দেওয়ার সব হয় আবার তাদের দ্বারা কোরআন রক্ষা পাবে এই জন্য সৎকায় জারিয়ার সব হয় তাদের দিকে খেয়াল রাখতে হবে গরিব আত্মীয় স্বজনের দিকে খেয়াল রাখতে হবে কোন অমুসলিমকে জাকাত দেওয়া যায় না জাকাত ক্ষেত্রে দেওয়া যায় না তাহলে জাকাত আদায় হবে না করজ মাফ করে দিলেন তাতেও জাকাত আদায় হবে না করজ মাফ করলে জাকাত হয় না ওকে আগে জাকাত দেন দিয়ে করজ উসুল করেন মাফ করে দিলেন হবে স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারে না স্বামী স্ত্রী আপনি যাদের মাধ্যমে দুনিয়ায় আসছেন তাদেরকে দেওয়া যাবে না বাপ মা দাদা দাদি নানা নানি আরো উপরে আপনি যাদের মাধ্যমে দুনিয়া আসছেন আপনার মাধ্যমে যারা দুনিয়া আসছে তাদেরকেও জাকাত দেওয়া যাবে না আপনার ছেলে মেয়ে আপনার নাতি নাতকু এদেরকে দেওয়া যাবে এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না তো সময় স্বল্পতার কারণে আমি অল্প কয়েকটা মশলা বলে দিলাম আপনাদের আরো অনেক সমস্যা থাকতে পারে এগুলো নামাজের পরে যখন আমি এখানে বসি আমার কাছে বাকি মশলা আপনারা ইনশা আল্লাহ জিজ্ঞাসা করে নেবেন জাকাতের আরো যত মশলা আছে জিজ্ঞাসা করে দিবেন এবং এটাও বলে বলে দিচ্ছি অনেকে জাকাত হিসাব করে বের করে সারা বছর অল্প অল্প করে দেয় আছে না অনেকে জাকাত তো আদায় হবে আপনি গুণাগার হয়ে যাবেন জাকাতের হিসাব করা আমাদের সাথে সাথে দিতে হয় দু পাঁচ দিনের মধ্যে দিতে হয় আপনি হিসাব বাড়ি করলেন যে আপনার পঞ্চাশ হাজার টাকা জাকাত আছে আর আপনি মাসে তিন হাজার টাকা দিবেন আদায় তো হবে কিন্তু লেট কেন করলেন এর জন্য গোনাগার হবেন আপনি সাপ বের করে সব দিয়ে দেন এখন প্রশ্ন করবো হুজুর সারা বছর আত্মীয় স্বজন আছে এদের কি করবো এদের কি করবেন এদেরকে অ্যাডভান্স দেন কাজ অ্যাডভান্স দেওয়া যায় ওরা আসবে দিতে থাকবেন খাতায় লিখতে থাকবেন সারা বছর গরিব আত্মীয় স্বজন আসবে ওদের দেন আর খাতায় লেখেন লিখে রমজানে যখন হিসাব করবেন দেখলেন যে আপনার এক লাখ টাকা জাকাত আসছে সারা বছরে কত দিতেন সত্তর হাজার তাহলে এখন আর কত দিবেন শেষ ওটা এইভাবে করেন এটা রেখে দিয়ে করবেন না গুণাগার হয়ে যাবে সর্বশেষ কথা আমি আসার সময় হ্যাঁ, মসজিদ কমিটির পক্ষ থেকে আমাকে একটা হিসাব আপনাদেরকে শোনাইতে বলা হয়েছে এটা খুব জরুরি আমাদের দ্বিতীয় তালার যে সাত ধারায় হলো ওখানে আমাদের কিছু ঋণ রয়ে গেছে এই মসজিদের তা আগেও বলা হয়েছিল রমজানে যেহেতু অনেকে নকল দান করে এজন্য আবার আপনাকে স্মরণ করাই দিচ্ছে আল্লাহর ঘরকে আমরা ঋণ মুক্ত করি আল্লাহর ঘরকে আমরা ঋণ মুক্ত করে দিই আল্লাহ আমাদের ঋণ পরিশোধ করে দেবেন আমাদের ঋণ হলো গুনা গুনাহের বোঝা আল্লাহ মাফ করে দেবেন দ্বিতীয় তালায় দুই লক্ষ বিরাশি হাজার আটশত বিরানব্বই টাকা ঋণ রয়ে গেছে দুই লক্ষ বিরাশি হাজার আর নিচতলায় যে কাজ করা হল এখানে যে ঋণটা রয়ে গেছে এটা হল আটাশি হাজার অষ্টআশি হাজার দুইশত বিরানব্বই টাকা ঋণ রয়ে গেছে সর্বমোট সর্বমোট এখানে দেখাইতেছে তিন লক্ষ একাত্তর হাজার তিন লক্ষ একাত্তর হাজার একশত চুরাশি টাকা তো আপনাদের কাছে বিশেষ আবেদন থাকবে যে এই রমজানে তো আপনারা জাকাতের টাকা দিয়ে কিন্তু এটা শোধ করা যাবে না জাকাত দিবেন এখানে হেফজোখানা আছে জাকাত ক্ষেত্রা এখানে হেফজোখানায় দিবেন আপনার গরিব আত্মীয় স্বজনকে দিবেন আমি যে মাদ্রাসার পক্ষ থেকে আসি এই মাদ্রাসায় বহু দেখাতে টাকা লাগে প্রত্যেক বছর আপনার দিয়ে থাকেন ওখানেও দিবেন দেখাত তো লীলা পটিকে দিবেন আর গরিব আত্মীয়কে এখানে যারা শোনানো হলো তিন লাখ একাত্তর হাজার এটা নর্মাল দাম নকল দান থেকে দিতে হবে আপনারা প্রত্যেকে কিছু কিছু নিয়োগ করেন এবং বন্ধু বান্ধবকে দাওয়াত দেন আমিও এখানে দুই লক্ষ একাত্তর হাজার টাকা এখানে দেখানো হয়েছে আমি এখানে দুই হাজার টাকা দেওয়ার নিয়ে করলাম আমি এই ঋণ পরিশোধ করার জন্য দুই হাজার টাকা দেওয়ার নিয়ে করলাম আপনারা প্রত্যেকে নিয়োগ করেন এখন টাইম নেই ওঠানোর টাইম নেই খাতা লেখারও টাইম নেই কেউ বললে বলতে পারেন তো আপনারা কিছু নিয়ত করে আল্লাহর ঘরকে ঋণ মুক্ত করে দেন তা আপনাদের কাছে বিশেষ আবেদন বিশেষ আবেদন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন আবার পিছনে যারা লেখাইছিলেন তাদের দেখা গেল লিস্টের মধ্যে তো এখনো আসে নাই লেখাইছিলেন আপনারা বস্তিতে দিবেন কিন্তু দেওয়া হয় নাই তাদেরকেও স্মরণ করাই দিচ্ছি আল্লাহর অর্থে আপনারা ওইটা পরিশোধ করে দিলে আল্লাহর ঘর কোনো বড় অ্যামাউন্ট না এখানে অনেক আল্লাহর বান্দা আছে তিনজনে দিতে পারে তিন লাখ একাত্তর হাজার চারজনে দিতে পারে এটা যদি মনে করে যে জান্নাত একটা পলট নিয়ে ফেলি আল্লাহ তোর কম দেয় নাই জান্নাত একটা পলট বা একটা ফ্ল্যাট নিয়ে ফেলি চারজনে দিতে পারে আমরা চারজনের কাছে চাইতেছি না সকলেই কম বেশি কিছু দিয়ে আল্লাহর ঘরকে মুক্ত করে দেন আল্লাহ আমাদের সকলকে গোনা থেকে মুক্ত করে দেবেন আওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন সুন্নত করে দেবেন